কে যাবি সঙ্গে আয় মরু পথ সাহারায় কে যাবি সঙ্গে আয় মরু পথ সাহারায় হাজিদের সাথে যাব সোনার মাদিনায় রোজাতে নূর নবী কাদেন বলে উম্মতি কুল কায়নাত সৃষ্টি হলো তাহারি উসিলায় মদিনায় মদিনায় সোনার মদিনায় মদিনায় মদিনায় সোনার মদিনা হৃদয়েরই ভালোবাসা করেছি উজা হৃদয়েরই ভালোবাসা করেছি উজার রাসুলের প্রেমেতে মন ব্যাকুল বেকারার রাসুলের প্রেমেতে মন ব্যাকুল বেকারার বাধা যে মানে না দেরি আর সহে না বাধা যে মানে না দেরি আর সহে না লাবাইক বলে সালাম জানাবো নিরালায় মদিনায় মদিনায় সোনার মদিনায় মদিনায় মদিনায় সোনার মদিনায় চুমুখে রোজা পাকে কাঁদিব যার যা রোজা পাকে কাঁদিব যার যার কদমেতে সালাম দিয়ে দাবি করব দিদার কদমেতে সালাম দিয়ে দাবি করব দিদার বলবো ও গো প্রিয়তাম মোর জীবন সপিলাম বলবো ও গো প্রিয়তাম মোর জীবন সপিলাম কদমেতে ঠাই দিয়ে ধন্য করো আমায় মদিনাই মদিনাই সোনারো মদিনাই মদিনাই মদিনাই সোনারো মদিনা ওই মোবারক নূরের বাদন দেখিতে বাসনা মোবারক নূরের বদন দেখিতে বাসনা মিষ্ক হতে সুরভিত যাহার পছিনা মিষ্ক হতে সুরভিত যাহার পছিনা তার প্রেমে সপমন চাও দিদার সারাক্ষণ তার প্রেমে সপমন চাও দিদার সারাক্ষণ হৃদয়ের মিনতি কবুল করু খোদায় মদিনায় মদিনায় সোনার মদিনায় মদিনায় মদিনায় সোনার মদিনা কে যাবি সঙ্গে আয় মরু পথ সাহারায় কে যাবি সঙ্গে আয় মরু পথ সাহারায় হাজিদের সাথে যাব সোনার মাদিনায় রোজাতে নূর নবী কাদেন বলে উম্মতি কুলকায়নাথ সৃষ্টি হলো তাহারি উসিলায় মদিনায় মদিনায় সোনার মদিনায় মদিনায় মদিনায় সোনার মদিনায় মাদিনায় মাদিনায় সোনার মাদিনায় মাদিনায় মাদিনায় সোনার মাদিনায় মদিনায় মদিনায় সোনার মদিনা